তথাপি আজকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমা শুরু করবে এই কথা ছিল জানি না কটা কত সময় হলো সেখানে আলোচনা প্রসঙ্গে মনে হয় যেন সময় চলে যাচ্ছে কিছুই বলা হলো না সবসময় এই অনুভবটা হয় আলোচনা প্রসঙ্গে আজকে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আলোচনার প্রথমে এমনকি মহিমা আলোচনার পূর্বে আমি যে ব্যাকগ্রাউন্ড যারা প্রেক্ষাপট একটা তৈরি করলাম এই আলোচনার মাধ্যমে তাতে যারা যথেষ্ট অ্যাটেনশান দিয়ে এইসব কথাগুলো শ্রবণ করেছেন তাদের কিছু ভাগবত কথা কর্ণগোচর হতে পারে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের মহিমা অনন্ত অপার তথাপি বিশেষ রূপে ভক্ত সমাজে শ্রী পদ্মপুরাণ উক্ত যে মহিমা সেটা আলোচনা প্রায়শ হয়ে থাকে আমিও আলোচনা করে থাকি বিভিন্ন জায়গায় পদ্মপুরাণে যে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে মহিমা কীর্তন করা আছে সেটাই আকসার আলোচনা হয়ে থাকে কিন্তু এই ভক্ত সমাজে স্কন্দপুরাণ উক্ত যে ভাগবত মহিমা সেটার আলোচনা অত্যন্ত কম হতে হতে এমন জায়গায় একটা উপস্থিত হয়েছে যে প্রায় মনে হয় যেন এই স্কন্দপুরাণের মহিমা আলোচনা লোকে ছেড়ে দিচ্ছে এবং প্রায় লুপ্ত হয়ে গেছে কেউ চান না কিন্তু আমি এটা বিশেষভাবে অনুভব করেছি আমি ছিল পদ্মপুরাণেরও মহিমা অল্প করে আলোচনা করব। কেন খালি মহিমা আলোচনা করতে আমাকে সাত দিন দিতে হবে তাও সকালে তিন ঘন্টা বিকেলে তিন ঘন্টা ছ ঘন্টা করে ডেলি আলোচনা করলে তাহলে তাহলেও আমার পরিপূর্ণ হবে না পদ্মপুরাণের যে ভাগবত মহিমা এখানে আমি স্কন্দপুরাণের যে মহিমা সেটা আলোচনা একটু দিগদর্শন করতে চাই সেখানে আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে শ্রীমৎ ভাগবত মাহাত্মের যে বিষয়বস্তু এখানে ব্যাসদেবজি এখানে আলোচনা করছেন বলছেন এটা কোথা থেকে হচ্ছে আমি পরপর আলোচনা করব আমি আগে ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নিই কী করে এই স্কন্দপুরাণের এই মহিমাটা আমাদের সম্মুখে এসছে দিয়েছেন স্কন্দপুরাণ লিখেছেন ব্যাসদেব খালি ব্যাসদেবী বলছেন কিন্তু এটা মাঝে মাঝে দেখা যায় সান্ডিল্য উবাচ মাঝে মাঝে দেখা যায় মৈত্রী উবাচ এগুলো মধ্যে মধ্যে যে উবাচ উবাচ বলা যায় এগুলো সব পরপর ওর মধ্যে সব প্রবচন করেছেন বলেছেন এগুলো সামগ্রিকভাবেই ভাগবত কথার বা ভাগবত মহিমার অন্তর্গত বলে জানবেন যেহেতু স্কন্দপুরাণ লিখেছেন সমস্ত পুরাণ বেদ উপনিষদ সবই লিখেছেন ব্যাসদেব তো কোয়াইট ন্যাচারাল আমরা হব ব্যাসদেবী লিখেছেন কিন্তু এখানের ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার সেটা কি না যখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে পঞ্চপাণ্ডবগণকে এই বিপদ থেকে উদ্ধার করলেন এই সমস্ত জগতে সার্বভৌম সার্বভৌমে রাজত্ব দান করলেন কে ভগবান শ্রীকৃষ্ণ করুণা করে কাকে যুধিষ্ঠির মহারাজকে যদুশ্রীর মহারাজের দ্বারা রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন পরে আবার রাষ্ট্রীয় যজ্ঞ হয়েছিল তোমরা জানো না প্রথমে তো রাষ্ট্রীয় যজ্ঞ যুদ্ধের আগে যুদ্ধের পরেও হয়েছিল সেটা রাষ্ট্রীয় যজ্ঞ প্রথম ওটা অশ্বমের যজ্ঞ হয়েছিল রাষ্ট্রীয় যজ্ঞ প্রথমে এগুলো লোকে খবর রাখে না আমি আস্তে আস্তে বলবো আলোচনা প্রসঙ্গে এই কথা বলা দরকার যে যখন যুধিষ্ঠির মহারাজ তার রাজ্য সিংহাসন আজই কোনো কিছুই আর ভালো লাগলো না বিশেষ করে যখন তিনি খবর পেলেন যে আমাদের শ্রীকৃষ্ণ তিনি চলে গেছেন এই জগৎ ছেড়ে অর্জুনের কাছে যখন তিনি বিশেষভাবে খবর পেলেন যখন যুধিষ্ঠির মহারাজের মনে হলো আকাশ ভেঙে পড়েছে পৃথিবী যেন দুভাগ হয়ে গেছে তার আর কোনো কিছু ভাল লাগছে না কুন্তিদেবী সোনার সঙ্গে সঙ্গে ওখানেই দেহ রাখলেন পর্দার আড়াল থেকে এই কথাগুলো শ্রবণ করছিলেন অর্জুন ব্যাখ্যা করছে অর্জুন প্রথমে কথা বলতে পারছিলেন না আমরা প্রথম স্কন্ধের আলোচনাতে দেখব অর্জুনের কি অবস্থা প্যাথেটিক অবস্থা অর্জুনের কি প্যাথেটিক অবস্থা অর্জুন কাঁদছেন যুধিষ্ঠির মহারাজ বলছে কী হয়েছে কি হয়েছে অর্জুন বলো কিন্তু বলতে পারছেন না কেন শোক এত কষ্ট এরা বলতে পারছেন না পরে আস্তে আস্তে শোকটাকে সংবরণ করার পর ধীরে ধীরে বলছেন রাজন বঞ্চিত অস্মি হরিণা বন্ধুরূপেণা হে রাজন আমার যে বন্ধুরূপী হরি আমার যে বন্ধু ছিল আমার বন্ধু সেই বঞ্চিত অস্মি হরিণা বন্ধুরূপিণা বন্ধুরূপী যে হরি ছিল সে আজকে তাকে আমি তাকে আমরা হারিয়েছি বলে মুহুর মুহুর কাঁদতে আরম্ভ করলেন পায়ে পড়ে কথা বলতে পারছেন না তাকে ধরে তুলে বলছেন কি হয়েছে ভালো করে বলো এরম এরম ব্যাপার আমাদেরকে বঞ্চনা করে কৃষ্ণ চলে গেছেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে কুন্তিদেবী দেহ ছেড়ে দিলেন বাকি যারা রয়েছেন পঞ্চপাণ্ডব তারা সব কৃষ্ণগত প্রাণ তারা বললেন তাহলে আমাদের আর জীবনের কি দরকার আছে রাজ্য রাজধানী আদি যা কিছু আছে সবই তো তার পেছনে কৃষ্ণ আছে বলেই তার মানে কৃষ্ণ না থাকলে তার কোনো মানে নেই একেবারে কৃষ্ণপ্রীতি সংসারে যত বৈভব থাকুক যত কিছু থাকুক যদি ভগবানের প্রতি ভালোবাসা না থাকে গুরু বৈষ্ণবের প্রতি যদি ভালোবাসা না থাকে বিশ্বাস না থাকে তাহলে তোমার এই সংসারের কোনো একবিন্দু কোনো মূল্য নাই সেখানে যুধিষ্ঠির মহারাজ নির্ণয় করে নিলেন ঠিক আছে আমরা তাহলে চলে যাব আমরা থাকবো না কোথায় যাবেন মহাভারতে বলা আছে মহাপ্রস্থানের পথে এরও অনেক কথা আমি সব কথা উচ্চারণ করবার জন্য বসি নাই আমি ভাগবতের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কিছু মহিমা আলোচনা করতে বসেছি সেই জন্য এগুলো টাচ করে যাচ্ছি কেবল স্পর্শ করে যাচ্ছি সেখান থেকে কি করলেন যুধিষ্ঠির মহারাজ যখন নিরপরম নিরপেক্ষ হয়ে কাউর কোনো কথা শুনলেন না কাউর সঙ্গে কেউ আমার ভাই বন্ধু আমার স্ত্রী কেউ আছে এটা তিনি মন থেকে ভুলে গেলেন সম্পূর্ণরূপে ভুলে গিয়ে তিনি কী করলেন মহাপ্রস্থানের পথে চলতে আরম্ভ করলেন তার পেছনে পেছনে ভীম যেতে আরম্ভ করলো তারা তো বড় ভাইয়ের অনুগরণ করেন অর্জুন যেতে আরম্ভ করলো নকুল সহদেব কুন্তি দেবীও যেতে আরম্ভ এই দ্রৌপদী দেবী তিনিও যেতে আরম্ভ করলেন কিন্তু এই যাওয়ার কথা আমি বলতে বসি নাই এই যাওয়ার আগে তিনি কি করলেন যে একটা ভালো কাজ করলেন অপূর্ব তিনি দেখলেন আমি চলে যাচ্ছি রাজ্য রাজধানী এগুলো কে সামলাবে কেউ তো নাই পুত্র ছিল যে মারা গেছে কে সুভদ্রা পুত্র কে কে ছিল হ্যাঁ অভিমন্যু অভিমন্যু দেহ রেখেছেন তাকে তো মেরে ফেলা হয়েছে তার যে উত্তরার গর্ভে উত্তরার গর্ভে যে সন্তান ছিল উত্তরার গর্ভে সেই সন্তান পরবর্তীকালে পরীক্ষিত মহারাজ রূপে আমরা পরিচয় পেয়েছি উত্তরায়ণ দক্ষিণায়ণ উত্তরা এইসব কথাগুলো আমরা পরে আলোচনা প্রথম স্কন্দ হবে আর তাহলে আমরা জানতে পারব হ্যাঁ সেখানে দেখতে পাই যে এই যুধিষ্ঠির মহারাজ নিজের যে রাজধানী সার্বভৌম রাজ্য সেখানে তিনি কাকে স্থাপন করলেন পরীক্ষিত মহারাজকে আর এই যে যদুবংশের শেষ বংশধর একজন ছিলেন তার নাম কি বজ্রনাভ বজ্রনাভকে তিনি মথুরা মণ্ডলে স্থাপন করলেন আর এই যে দিল্লির যে ইন্দ্রপ্রস্থ তাতে কাকে স্থাপন করলেন পরীক্ষিত মহারাজকে স্থাপন করে তিনি মহাপ্রস্থানের পথে চলে গেলেন পরীক্ষিত মহারাজের সম্বন্ধে তার জন্মের কুণ্ডলি দেখে বিভিন্ন ঋষি মুনিরা যে সমস্ত মন্তব্য করেছিলেন তাতে আমরা অবশ্য জানতে পেরেছি যে পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নন তিনি হচ্ছেন এসো মহাভাগবত এই যে কথাটা এসো মহাভাগবত এটা ভাগবতের কম করে চার পাঁচ জায়গায় আমরা পেয়েছি মহাভাগবত এটি সাধারণ কেউ নন এই মহাভাগবত ভক্তিতে পরিপূর্ণ তার কথা প্রথম স্কন্ধে আপনারা পাবেন যথেষ্ট না হলেও বেশ কিছু আলোচনা করার ইচ্ছা আছে সেখান থেকে এই পরীক্ষিত মহারাজ কিছুদিন পর চিন্তা করলেন আমি যাই বজ্রনাভের সঙ্গে দেখা করে আসি কোথায় মথুরা মণ্ডলে কেন মথুরা মণ্ডলে রাজধানীতে অভিষিক্ত করেছেন কাকে বজ্রনাভকে কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভকে আর পরীক্ষিত মহারাজকে স্থাপন করেছেন কোথায় ইন্দ্রপ্রস্থে পরীক্ষিত মহারাজ নিজের কৌতূহল ভসে প্রেমের টানেতে মথুরাতে গেছেন মথুরাতে যাওয়ার পর সেখানে যেই খবর পেয়েছেন কে বজ্রনাভ তখন দলবল নিয়ে তার চরণ বন্দনা করতে চলে এসছেন তাকে সাদর করে তার রাজধানীতে নিয়ে গেছেন নিয়ে গিয়ে এবার সেখানে সমাদর করে সেখানে তাকে বসিয়েছেন এবং পরস্পরের কথোপকথন হচ্ছে সেখানে আমি অল্পই বলে যাচ্ছি সমস্ত কিছু স্কেলিটন ডিসকাশন খালি স্পর্শ করে যাচ্ছি অধিক আলোচনার সময় নেই কোনো দিন সময় হলে করব এখানে বলছেন তা বলছেন যে এখানে কেমন আছো তোমরা পরীক্ষিত মহারাবেজন তা তো এখানে যে রাজ্য রাজধানী যা কিছু আছে এখানে কেমন আছো তোমরা সমস্ত কিছু তোমাদের যে পিতৃপিতৃব্য বলছেন তা তো কেমন আছো এখানে সমস্ত কিছু আলোচনার পরেতে বড় দুঃখের সঙ্গে বজ্রনাবজি জানাচ্ছেন যে আমাদের তো এখানে কোনো কষ্ট নাই তবে একটা দুঃখ এই যে আমাকে যে মথুরা মণ্ডলের রাজধানীতে বসিয়ে গেছেন কিন্তু সেখানে তো জনমানব জনমানব শূন্য এখানে মথুরা রাজধানীতে যে বসেছি এখানে তো প্রজাই নেই কেন ভগবান যাওয়ার পর যেমন অযোধ্যা যাওয়ার পর সমস্ত সপরিকর অবধবাসীকে নিয়ে গেছিলেন এখানেও সমস্ত লুক্কায়িত হয়ে গেছেন ভগবানের লীলা প্রকারের হয় একটা হচ্ছে গোলকেতে যে লীলাটা সবসময় চলছে আর এখানে যে লীলাটা আবিষ্কার করেন তিনি ভৌম লীলা এই লীলা দুই ভেদে দুই রকম মনে হয় বাকি প্রকৃতপক্ষে লীলা একই ওই যে গোলক বৃন্দাবন সেখানে ভগবানের যে লীলা এটাকে নিত্য লীলা আর এখানে ভৌম লীলা এটাও নিত্য কিন্তু এটা কখনো আবির্ভাব এবং তিরভাব হয় বলে জনসমাজে এটা দেখা যায় না এটা জনসমাজের যে লোচনের বাইরে চলে যায় লুকিয়ে যায় লুপ্ত হয়ে যায় বোঝা যায় না সেই জন্য আমাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন গৌরাঙ্গমাপো ধাম পরিক্রমা লিখতে গিয়ে অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় যদি ভাগ্য ভালো থাকে যদি আপনাদের ভজন ঠিক হয়ে থাকে তাহলে এখনও সেই বৃন্দাবনে গেলে সেই দর্শন হয় অনেক মহাপুরুষের নাম আমি জানি ভগবানের কৃপাতে যারা এই এখনকার সময় তো ভগবানকে দর্শন করছেন বৃন্দাবনে করেছেন ভগবানকে দর্শন করেছেন এই এখনকার সময় যেটা আপনার মনে হবে অ্যাবজার্ড হতেই পারেন এত ভিড় ভাড়াক্কা চারিদিকে এর মধ্যেও দর্শন করেছেন ভগবানকে দর্শন করছেন অর্থাৎ যার চোখ আছে সে দর্শন করবে যার চোখ নেই সে দর্শন করতে পারবে না সেই জন্য ভৌম ভৌম বৃন্দাবন আর ওইখানে যে গোলক যেটা এর মধ্যে পার্থক্য কিছু নাই তথাপি এখানে একটা লীলাগত বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে সেখানে একটাই কথা দুঃখ প্রকাশ করছেন বজনাবুজি বলছেন আমাদের তো কোনো দুঃখ পক্ষ নাই কিন্তু একটাই কেরাম যেন লাগছে এই যে রাজধানীতে আমি বসেছি প্রজা না থাকলে রাজার কী দাম আছে রাজার তো তখন দাম আছে যদি প্রজা থাকে প্রজা নেই তো রাজার কী দাম আছে অনেক লোভী লোকজন যারা টাকা পয়সা ধন দৌলত পছন্দ করে যারা ধন দৌলত টাকা পয়সা খুব পছন্দ করে আমি তাদেরকে বলি তোমাকে আমি প্রচুর পরিমাণে ধন দৌলত বস্তা বস্তা হিরে মণি মাণিক্য সব দেবো টাকা পয়সা আমি দান করব। এবং দেওয়ার পর তোমাকে আমি একটা দ্বীপে দিয়ে আসব। যেমন নেপোলিয়ান বোনাপার্টেকে একটা দ্বীপে দেয়া হয়েছিল শেষ জীবনে আলিবাবার বাবার চল্লিশ চোর বলে একটা গল্প কাহিনী আপনারা হয়তো শুনেছেন সেখানে যখন ওই গুয়াটা চিচিং চিচিং ফাঁক বলে ঢুকেছিল সেখানে বলে হো হো করে হাসছে আর হীরা মণি মানিক্যগুলোকে গলায় আদর করছে এম্বায় লোটাচ্ছে এরম হিরেমণি মাইকের মাথায় ওড়া লোড়াচ্ছে লুপিয়ে যখন বস্তার মধ্যে ভরছে বস্তার মধ্যে ভরা বা বস্তা বেঁধেছে বলে এবার বেরোতে হবে বেরোতে গিয়ে বলে দি বেরোবার মন্ত্রটা যেন কি ছিল ভুলে গেছে এবার বলে আলু ফাঁক চিচিং ফাঁক ঢেঁড়স ফাঁক হচ্ছে না আরে মন্ত্র তো মনে পড়ছে না কি করে আমি বেরোবো এটা আরবের গল্প আরব আরব দেশে কিছুতেই বেরোতে পারছে না তখন ঘামছে তখন ঘাম বেরোচ্ছে আরে আল্লাহ আমি কিচ্ছু চাই না ধন দৌলত ছেড়ে দে আমাকে এখান থেকে মুক্তি দে আর মুক্তি আল্লাহ দেবে তোকে ডাকাতটা ঢুকে বলল পুরো গলা এরম কেটে ছিটকে ফেলে দিল হয়ে গেল আমার এই গল্পটা বলবার দরকার ছিল না কিন্তু এই গল্পটার মাধ্যমে আপনাদের ডাইরেক্ট রিয়েলাইজেশন আসবে অনুভব আসবে দেখো ওই ব্যক্তিটা গুহার ভেতরেতে এত ধন দৌলত বস্তায় পুড়ল বস্তায় পুরো আনন্দে নাচছে আর কিছু করতে হবে না তারপর যখনই সে বেরোতে হয় জীবন যখন সংকটে পড়েছে তখন যে আল্লাহ আমাকে ছেড়ে দে কিছু চাই না কেন রে একটু আগে তো চাইলি এইরকম হচ্ছে জীবের অবস্থা নেপোলিয়ান বোনাপার্টেকে লাস্টের জীবনে তার সব বাহাদুরি চলে গেল তাকে একটা দ্বীপে রাখা হলো এমন মরবার সময় এরা মরছে কাজেই তোমরা কত ধন দৌলত চাও কত আনন্দ চাও কিন্তু সেগুলো যদি তোমাদের সব ধন দৌলত দিয়ে একটা দ্বীপে একা তোমাকে রেখে আসবো একা দন দৌলত সব দেবো একা রেখে আসবো পারবে বাঁচতে পারবে না কেন পারবে না কেন পারবে না তার উত্তর উপনিষদ দিয়েছেন এই কথাটা আগেও বলেছি বলছে এই যে জীবাত্মা যত আছে তারা একে আত্মার সম্বন্ধে আত্মাকে ভালোবাসে মাটা বাচ্চাটাকে কেন ভালোবাসে বলে এটা তো আমার বাচ্চা কথাটা তা নয় তোমার বাচ্চা তো জানি কিন্তু বাচ্চাটার ভেতরে আত্মা রয়েছে বলে ভালোবাসছ বাচ্চাটার ভেতর থেকে যেই আত্মা বেরিয়ে যাবে তখন ভালোবাসা ঘুচে গেল বোঝা গেল কি বললাম অর্থাৎ বাস্তবিক ভালোবাসে আত্মাকে আত্মা না থাকলে কোনো বস্তুর প্রতি কাউর কোনো দরদ বা ভালোবাসা পরিস্ফুটিত হবে না এই গুপ্ত কথাটা জানে না উপনিষদ এই জন্য বলছেন আত্মা বা আরে দ্রষ্টব্য সতব্য নিদিধ্যাসিতব্য আত্মার সম্বন্ধেই একে অপরকে ভালোবাসে একে অপরকে প্রীতি করে কিন্তু কাঁচকলা কেউ না বুঝে এমনি ঘুরে বইছে বামনদেব গোস্বামী বলতেন মা আমায় ঘুরাবি কত চোখ বাঁধা বলদের মতো বামন গোস্বামী বলতেন মা আমায় ঘোরাবি কত চোখ বাঁধা বলদের মতো সত্যি তাই হয়েছে চোখ বাঁধা বলদের মতো খালি ঘুরে যাচ্ছে সব কেউ অনুভব করতে পারছে না যে কেসটা কী তাহলে এই ধন দৌলত এগুলোর কোনো মূল্য নাই যদি না ভগবানের কৃপা লাভ করা যায় গুরু বৈষ্ণব না থাকে সাধু সন্ত না থাকে সমাজ সংসারের ভালো লোক না থাকে তাহলে কি মূল্য আছে মূল্য আছে মরবার সময় নিয়ে যাবে আমাদের পাঞ্জাব পাঞ্জাব মেয়ে হরিকাতা হতা ওখানে সুন্দর এই গানটা গায় এইটা গায় তাহলে আমাদের বংশীদাস বাবাজি মহারাজ বলতেন তুমি তো গাইয়াই গেলা তুমি তো গেয়েই গেলে তুমি তো অনুভব করতে পারলে না গান গাইছে খুব ভালো করে গান গাওয়ার পর বলে তুমি তো গাইয়াই গেলা যার ফাটলো তার ফাটলো নরোত্তম ঠাকুর একটা এমন সুন্দর কীর্তন করলো বাবাজি মহারাজ হৃদয়তা ফেটে যাচ্ছে কবে কৃষ্ণ ধন পাবো ইত্যাদি আমার মনে হয় এই তোর ধন কী রে আবার বড় বড় এখনকার দিনে কীর্তন মেয়েছে মেরা ধন রাধে রাধে রাধে এইসব বলবে বড় বড় কথা সামান্য জিনিসটা শেখে নাই সেই জন্য বাবাজি মহারাজ বলছে যে তুমি তো গাইয়াই গেলা যার ফাটলো এই কীর্তনটা তুমি করলে তোমার কোনো অনুভব নাই যে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে আমার হৃদয় মনে হচ্ছে বজ্রাঘাত হলো এত কষ্ট হচ্ছে সেই জন্য কীর্তনের কথা বলতে গিয়ে পাঞ্জাবে পাঞ্জাবি লোকরা দিল্লিতে এরা সব গায় কি গায় বলে অদ্ভুত গান <laughs> বলে গাইলে হাসি পাবে ওর একটা অনুভব নাই কিন্তু গেয়ে যাচ্ছে খুব বড় বড় করে মৃদঙ্গ বাজিয়ে হ্যাঁ মাইক ফাইক নিয়ে সুন্দর বলে বলছে क्या लेकर तू आया जग में क्या लेकर तू जाएगा मुट्ठी बंद के आया जगत में হাত পসারে জায়গা তুই কি লাভ করবে বড় সুন্দর করে গাইছে হ্যাঁ মুঠি বন্ধ কে আয়া জগত মে হাত পসারে जाएगा काले कर तू आया जग में क्या लेकर तू जाएगा এই গাইবার সময় গাইছে আবার টাকার পেছনে দৌড়াচ্ছে মহারাজজি আমারা বিজনেস হ্যাঁ যা তুই বিজনেসে এক্ষুনি গাইলো गए बोलते महाराज हमारा टाइम कम है बिजनेस है बोला अच्छा गान गाया भाई जो तुम्हारा खुद का अनुभव का विषय नहीं है क्यों गाया এইরকম <laughs> আমাদের গাইলে হবে না এরকম তোতা পাখির মতো আমাদের চিরকাল কীর্তন করে গেলাম আর গান গেয়ে গেলাম কিছু লাভ হবে না তোতা পাখি করে তোতা পাখির কথা যাই হোক এখানে যে বিষয়বস্তু বলা হচ্ছে খুব সংক্ষেপে আমি আলোচনা করব সেখানে পরীক্ষিত মহারাজকে জিজ্ঞাসা করলেন বজনাব এরকম কেন হলো এখানে লোকজন গেল কোথায় বলে এক কাজ করো তোমাকে এই ডাইরেক্ট অনুভব দেওয়ার জন্য আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি চলো বলে কোথায় যাব বলে চলো না বলে বজ্রনাভকে নিয়ে কোথায় গেল গোপেশ্বর মহাদেবের সামনে গোপেশ্বর মহাদেব তার সামনে যমুনার কুলকুল করে যমুনার জল বইছে অপূর্ব যমুনা বৃন্দাবনের রাসস্থলী সের কাছে এই হচ্ছে গোপেশ্বর মহাদেব গোপেশ্বর মহাদেবের সেই মহাদেবের সামনে গিয়ে ওখানে আর্তনাদ করে প্রার্থনা করলেন কাকে সান্ডিল্য ঋষিকে সান্ডিল্য ঋষিকে প্রার্থনা করছেন কেন তিনি শাস্ত্রের তিনি জানতেন সান্ডিল সান্ডিল্য ঋষি এখানে ভজন করেন কিন্তু গাছপাতা লতাপাতার ভেতরে কোথায় আছেন দেখা যাচ্ছে না এরকম প্রার্থনা করাতে আস্তে আস্তে সান্ডিল্য ঋষি সেই গুফা এই যে লতাপাতার যে গুলমতল লতার যে বেরিয়ার এর ভেতর থেকে প্রকাশিত হলেন তাকে বন্দনা করে দুজনে মিলে অত্যন্ত গদগদভাবে তাকে বন্দনা করলেন কোলে ঋষিমণি কাছে নিজের আত্মনিবেদন করে প্রার্থনা করলেন যে আমাদের বড় সন্দেহ হচ্ছে আজকে যে এই অবস্থা ব্রজমণ্ডলের কৃষ্ণের সময় কত ছিল এখানে আনন্দ এইসব ব্রজবাসী এইসব কোথায় গেল সব নিজে যদি বলে হবে না ওই জন্য সান্ডিল্যসী বহু প্রাচীন সমস্ত লীলা সব দেখেছেন অনুভব করেছেন তাকে এবার প্রার্থনা ঋষিবর আমাদের বোঝাতে হবে ব্যাপারটা কি হলো এই সময়তে কেন এই সাণ্ডিল্য ঋষি এই যে নন্দ মহারাজের ওখানে পূজা ফুজা সব করতেন সমস্ত কিছু তাদের ওখানে করতেন নন্দ মহারাজের বাড়িতে বিভিন্ন ধরনের ঋষিমুনির আগমন হতো সেখানে সেখানে অনেক ঋষিমুনি আসা যাওয়া করতেন এই তোমার ভাগুরি মুনি নাম শুনেছ ভাগুরি মুনি ভাগুরি মুনি ভাগুরি ভাগুরি মুনিতে কৃষ্ণ কৃষ্ণ মন্ত্র নিয়েছেন পূর্ণমাসীও কয়েকটা জিনিস শিখিয়ে দিয়েছে কৃষ্ণকে কৃষ্ণকে শিখিয়েছে কে পণ্যমাসি পণ্যমাসী আবার অনেক কিছু করেছে সব কথা এখানে আলোচনার বস্তু বিষয়বস্তু নয় বড় আশ্চর্য কথা সেখানে এই নন্দ মহারাজের সেখানকার পুরোহিত ছিলেন গৃহে অনেক কিছু করতেন যজন যাজন সান্ডিল্য ঋষি সেখানে আস্তে আস্তে সান্ডিল্য বলছেন দেখো বাবা ভালো করে শ্রবণ করো আমি কি বলছি বলছেন শ্রীনুতাম দত্তচিত্তৌ মে রহস্যম ব্রজ ভূমিয়ম ব্রজনম ব্যাপ্তি রীতি উক্তা ব্যাপনাত ব্রজ উচ্চতে এটাকে ব্রজ বলা হলো কেন এই ব্রজ এই শব্দটা কেন ব্যবহার করা হলো এর আমাদের বৃন্দাবনে বিভিন্ন রকম ব্যাখ্যা হয় তার দু একটা ব্যাখ্যা আমি আলোচনা করছি আর এখানে যেটা বলেছেন বৃন্দাবনে আমাদের অনেক রসিক সমাজ আলোচনা করেন যে ওরা বলেন ব্রহ্মের জন্মস্থান ব্র মানে ব্রহ্ম তার আবার জন্ম হয়েছে ব্রহ্মের আবার জন্ম হয় ব্রহ্মের জন্ম হয় নাকি হ্যাঁ হয় ব্রহ্মের জন্ম হয়েছে এই জন্য ব্র য ব্রহ্মের জন্ম ব ব্র জ বর্গের জন্ম এই জন্য ব্রজ নাম দেওয়া হয়েছে আবার ব্যাপন অর্থে ব্যাপন মানে ব্যাপক অনন্ত যেমন কবি কর্ণপুর গম্ভীরা মন্দিরের কথা বলতে গিয়ে বলছেন অবাক হয়ে তার গ্রন্থেতে লিখেছেন যে এই গম্ভীরা মন্দির বাইরের দৃষ্টিতে অত্যন্ত ছোট জায়গা সকালেও আলোচনা করছিলাম দুর্ভাগ্য আমাদের জায়গাটা এত দূরে সেখানে অনেক লোক আসতে পারে না কষ্ট হয় তাদের তো সেখানে বলছেন যে এই যে গম্ভীরা মন্দির সেটা বাইরের দৃষ্টিতে দেখতে অত্যন্ত ছোট জায়গা তাই না গম্ভীরা মন্দিরে গেছেন সব সবাই গেছে এই গম্ভীরা মন্দিরের জায়গা অত্যন্ত অল্প আর ওই ছোট ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু থাকতেন এবার চিন্তা করুন লক্ষ লক্ষ লোক সেখানে কি করে ঢুকতেন কি করে বেরিয়ে যেতেন কি করে সংকীর্তন হতো আর আমাদের অবাক লাগছে কিন্তু কবি পরিষ্কার ব্যাখ্যা করে বলেছেন এটা কোনো জড়জগতের কোনো ঘরবাড়ি নয় এটা জড়জগতের ঘরবাড়ি নয় এইটার মধ্যে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু রয়েছেন এটা অভিন্ন ব্রজ সেটা কি হচ্ছে এর ব্যাপ্তি আছে বাইরের চোখে দেখা যাচ্ছে না যত লোক ঢুকছে বলছে এত লোক ঢুকছে কোথায় জায়গা হচ্ছে রে বাবা কিন্তু কার কোনো অসুবিধা হচ্ছে না সবাই ঢুকছে চৈতন্যভাবে দর্শন করছে বেরিয়ে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না ক্যালকুলেশন করছে না যে আমার মতো এত লক্ষ লোক কোথায় ঢুকছে হিসাব কারোর আসছে না সবাই দিচ্ছে কমফোর্টেবল তারা আনন্দে দর্শন করে চলে যাচ্ছে কিন্তু কী করে দর্শন করছে কোশ্চেন তাদের আসছে না কেন যোগমায়া তাদের মাথার মধ্যে এসব দিচ্ছে না কৃপা করেছে সেখানে কবিকর্ণপুর বলেছেন বলে আশ্চর্য এই গম্ভীরা মন্দিরের মধ্যে এত অল্প জায়গা সেখানে বাইরে দৃষ্টিতে এত লক্ষ লক্ষ লোক আসছে প্রভু দর্শন করছে <clears throat> আবার গন্ধর্ব কিন্নর দেবতা এরা তো আসছেই সূক্ষ্মরূপে তারা দর্শন করে চলে যাচ্ছে এবার এখান থেকে কি বুঝবে ব্যাপক যেটা তুমি দেখছো গম্ভীরা মন্দির সেটা ব্যাপক ব্যাপ্য ব্যাপক এই সব ধারণাগুলো যদি না শিখে থাকো তাহলে অনুভব হবে না যেটা ব্রহ্ম হচ্ছে ব্যাপক বস্তু জীব হচ্ছে ব্যাপ্য এইগুলো আলোচনা প্রসঙ্গে এবার বলছেন সান্ডিল্যরিসে বলছেন শোনো খুব কান খাড়া করে শোনো দত্ত হৃদয়ম দত্ত চিত্ত মানে হচ্ছে চিত্তটাকে আমার কথায় দাও কোনো দিকে যেন মন না থাকে শ্রেণতম দত্তচিত্তৌমি রহস্যম ব্রজ ব্রজভূমিয়ম এই ব্রজভূমি এই রহস্যটা বলছি শ্রবণ করো খুব সান্দামতায় অ্যাটেনশন দিয়ে ব্রজ কেন নাম হয়েছে জানো বলছে ব্রজনম ব্যাপ্তি রীতি উক্তা ব্যাপনাথ ব্রজ উচ্চতে এটা ব্যাপক এই এই ধাতু থেকে হয়েছে বলে এই ব্যাপক বা এই এই এই মানেটা এই হয় ব্রজনম ব্যাপ্তি রীতিউক্তা ব্যাপনাথ ব্রজ উচ্চতে আর রাজন জেনে রেখো এটা গুণাতীতম গুণাতীতম পরম ব্রহ্ম ব্যাপকম ব্রজ উচ্চতে সদানন্দম পরম ইতির মুক্তানম পদমাব্বয়ম মুক্ত পরম মুক্ত পুরুষরা এই স্থান অনুভব করে সেখানে যায় গুণাতীতম পরম ব্রহ্ম পরম ব্রহ্ম ব্যাপকম ব্রজ উচ্চতে এর গুণাতীত বস্তু এটা কোনো এই জগতের কোনো বস্তু নয় আর সদানন্দ ব্রহ্মসঙ্গীতা অনেক সব শ্লোক আছে চিদান চিদানন্দ সদানন্দ ইত্যাদি সব অনেক শ্লোক আছে ব্যাখ্যা করা আছে আর এখানে কি হয় বা যে এই বৃন্দাবন যেটাকে তুমি দেখছো এই খালি চোখে যে দেখতে পাচ্ছ এই সেই অপ্রাকৃত বৃন্দাবন ধাম জেনে রেখো রাজন আর এখানে কি হয় বা যে ভগবান শ্রীকৃষ্ণ তার আত্মা হল রাধিকা ভগবান শ্রীকৃষ্ণ তার আত্মা হচ্ছে রাধিকা ভগবানকে আত্মারামও বলা হয় আত্মা তু রাধিকা তয়া সহ রমানাথ কি হয় বলছেন এখানে বলছেন আত্মা তু রাধিকা তস্য তয়ৈব রমনাদ অসৌ আত্মারাম তয়া প্রাজ্ঞই প্রচ্যতে গুড়বেদভি ভগবান শ্রীকৃষ্ণকে যদি আত্মারাম বলা হয় তার একটাই মানে অনেক মানে নয় যখন অনেক কথা বলবার জন্য বল্লভাচার্য এসেছিলেন বলছেন প্রভুকে বলছেন যে আমি কৃষ্ণ নামের অনেক অর্থ লিখেছি যদি আপনি শোনেন তো ভালো হয় মহাপ্রভু বলছেন আমি অনেক কথা বুঝি না অনেক কথা আমি বুঝতে পারি না আমি একটাই বুঝি নন্দনন্দন কৃষ্ণ বৈজন নন্দনকে এইটুকুই বুঝি এই যথেষ্ট তখন ও অপমানিত বোধ করলো আমি অর্থ করে এসছি কৃষ্ণ নামের মহাপ্রভু বলছেন কৃষ্ণ নামের বহু অর্থ আমি নেই মানি কেবল আমি জানি নন্দনন্দন যশোদানন্দন এই মাত্র জানি কেন জানে অভিমান আছে ওর ভেতরে তার ব্যাখ্যাটা গ্রাহ্য নয় সেই জন্য প্রভু বলছেন আমি এসব কম পড়াশোনা জানি ভালো বুঝি না কী বা বুঝবো তোমার সব রেখে দাও আমি বুঝি না বিশেষ কিছু খালি এই মাত্র জানি নন্দনন্দন যশোদানন এর বেশি জানার তো দরকার নেই আমার নন্দনন্দন কৃষ্ণ এটা জানলেই আমি কৃষ্ণকে পেয়ে যাব পাবো না সেই জন্য বলছেন আত্মা তু রাধিকা তস্য তয়ৈব রমানাদ অসৌ আত্মারাম তয়া প্রাজ্ঞই প্রচ্যতে গুরবেদিভি যারা গোপন থেকে গোপনীয় তথ্য জানেন তারা কৃষ্ণকে আত্মারাম এই জন্য বলেন আত্মা হচ্ছে রাধিকা তার সঙ্গে যে রমণ করেন এই জন্য আত্মারাম বলা হয় আর কামস্তু বাঞ্ছিতাস্তা না কামস্তু বাঞ্ছিতাস্তস্য গাবো গোপাশ্চ গোপিকাহা এই অপ্রাকৃত বৃন্দাবন বৃন্দাবনে কি হয় এই সমস্ত গোপ গোপী সমন্বিত এই যে সমস্ত মেলা বসেছে এদের নিয়ে ভগবান সর্বদাই আনন্দে বিবর হয়ে রয়েছেন জানো এই অপ্রাকৃত ভূমির মহিমা কেউ বলে শেষ করতে পারে না ভগবান নিজে এই যে নিজের যে ব্রজভূমি ভগবানের সঙ্গে অভিন্ন তথাপি ভগবান বলতে বলে শেষ করতে পারেন না যে বস্তুগুলো মহিমা অনন্ত অপার সেই বস্তুগুলো অনুভব করতে পারা যায় না সহসা সাধারণ ব্যক্তি তো দূরের কথা যারা ভজন করছেন তাদের মধ্যে অনুভবের বিষয় হয় না এবার প্রশ্ন হলো এই এই যে ব্রজভূমির কথা বর্ণনা করছেন করে বললেন দেখো এই অপ্রাকৃত ব্রজভূমি দেখতে পাচ্ছ এই অপ্রাকৃত ভূমিতে গোপ গোপী সমন্বিত ভগবান নিত্যকাল বিলাস করেন তবে ভৌমলীলা অগচরে চলে যায় চোখের অগচরে চলে যায় বাইরের দৃষ্টিতে প্রকাশ এবং অপ্রকাশ আর গোলক বৃন্দাবনে আছে লীলা কি করে নিত্য হয় কি করে আমরা বলি ভগবানের লীলা নিত্য সেটা বলতে গিয়ে সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর সেই কৃষ্ণবস্তু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সনাতনকে বলছেন সনাতন লীলা কি করে নিত্য হয় দেখো যে এইখানে ধরো কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন তারপর এখান থেকে চলে গিয়ে অন্য ব্রহ্মাণ্ডে আবার এখন প্রকট এখন প্রকট বিহার করছেন প্রকট বিহার করছেন সেরকম ভগবান বলছেন এক্ষুনি কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণের আবির্ভাব হলো এখন জন্মাষ্টমী হচ্ছে কোনো একটা ব্রহ্মাণ্ডে কোনো একটা ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় অনন্ত ব্রহ্মাণ্ড সেখানে এখন জন্মাষ্টমী হচ্ছে এই সময় কেন এটা অনন্ত কোন ব্রহ্মাণ্ডে এখন কি লীলা করছে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন ভগবানের লীলা কি করে নিত্য হয় বলে এইভাবে নৃত্য হয় ভগবানের যাহা কিছু বাল্যলীলা থেকে আরম্ভ করে জন্মানোর লীলা সব কিছু এই কোনো না কম্মাণ্ডে হচ্ছে আলাত চক্রবত আলাত চক্র বোঝা গেল একটা চক্র যদি ঘোরায় তাই আগামাতা দেখা যায় না এত জোরে ঘুরছে আলাত চক্রবত যখন ঘোরে তখন মনে হয় যেন কিছু আগামাথা নাই ঠিক সেরকম কোনো পার্থক্য দেখা যায় না সেই জন্য সমস্ত ব্রহ্মাণ্ডেতে ভগবানের কোথায় কোথায় কোন যে লীলা হচ্ছে সেটা কোনো না কোন অবশ্যই হচ্ছে চৈতন্য মাপ এই জন্য বলছেন লীলা এই জন্য নিত্য এখানে কৃষ্ণ ভগবান পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে চলে গেছেন কিন্তু এই কৃষ্ণ ভগবান এক্ষুনি এই সময় সাড়ে ছটা পৌনে সাতটা এখানে আমাদের এই টাইম কিন্তু অনব্রহ্মাণ্ডে তখন এখন ভগবান শ্রীকৃষ্ণের প্রকট হলো এক্ষুনি প্রকট হলো এইরকমভাবে লীলা নৃত্য হয় আর যেটা গোলক বৃন্দাবনে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের গোপ গোপী সমন্বিত যে লীলাটা এটা সবসময়ই নিত্য থাকে বোঝা গেল কি বল ওইটার আর মোছে না ওটা সবসময় চলতে থাকে এই যে বিভিন্ন ব্রহ্মাণ্ডে যে প্রকট এবং অপ্রকট বিহার হয় এটাতে বদ্ধজীব গাবড়ে যায় বদ্ধজীব বুঝতে পারে না কিন্তু হিসাব যদি করো তাহলে দেখবে কোনো কোনো ব্রহ্মাণ্ডে এগুলো চলছে চৈতন্য মহাপ্রু এখন সংকীর্তন করছেন কাজী বিভিন্ন ব্রহ্মাণ্ডে কিন্তু আমরা বুঝতে পারি না এখন এই সান্ডিল্য ঋষি তাদেরকে বললেন যে যে এখন এই যে তোমাকে এই ভূমি যে দেখছো এটা অপ্রাকৃত এই সমস্ত অনুভব তোমাকে পেতে হবে এবং সান্ডিল্য ঋষি বলছেন সান্ডিল্যে তো সমাদৃশ্য পরাবৃত্ত সমাস সমাশ্রমম কিং কথম চক্রতস্তৌ তু রাজনৌ সুত তদ্বত এই যে আখ্যায়িকা হচ্ছে এবার সত্যদেব গোস্বামী সব বলছেন এইটা কিন্তু আমি টেনে এনে এখন বেশদেব বলেছেন বলে এখান থেকে বললাম এখানে এখানে প্রশ্ন করছেন সুতদেব গোস্বামীকে যারা শ্রোতা আছেন আচ্ছা তখন সান্নিল্য ঋষি এত সব বুঝিয়ে গেলেন যে এখানে ব্যাপী তরাগ আদি বিভিন্ন রকম আছে দেখো এই যে সান্নিল্য ঋষি বললেন বজনাবকে বজনাব দেখো এই যে নন্দগ্রাম এই যে বর্ষানা এই যে বিভিন্ন রকম রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই রাজন তুমি এক কাজ করো এই দিব্যভূমির বিভিন্ন সংস্কার কার্য আরম্ভ করে দাও কালের গতিকে ভগবানের লীলা লুপ্ত হয়ে গেছে দেখা যাচ্ছে না ব্রজভূমির যে পাঁচ হাজার আটটা কুণ্ড ছিল এখন পাঁচশো আটটা কুণ্ড নাই লুপ্ত হয়ে যাচ্ছে এইগুলো আমাদের দুর্দৈব আমাদের দুর্ভাগ্য আমাদেরকে বিমুখ দেখে ভগবান আস্তে আস্তে সমস্ত কিছু লুকায়িত করে নিজে লুকিয়ে নিচ্ছেন আমরা বিমুখ আমরা ভজন করতে চাই না ভগবানকে ভালোবাসি না গুরু বৈষ্ণবকে ভালোবাসি না এই জন্য আস্তে আস্তে লুকিয়ে পড়ছে সব কিছু সেখানে সান্ডিল ঋষি বললেন দেখো বজনাবুকে বললেন এই সমস্ত যা কিছু এই অপ্রাকৃত তাহলে সবাই মিলে এরা পরামর্শ এই সব জায়গাগুলো সবাই উদ্ধার করতে হবে বিভিন্ন জায়গায় বজনাবজি পরবর্তীকালে আমরা দেখি যে এই ব্রজমণ্ডলে যা কিছু আমাদের উদ্ধার হয়েছে গোবিন্দদেব বলদেব হরিদেব এই সমস্ত কিছু যত বিজ্ঞ সিনা যা কিছু আছে এগুলো সব বজনবাবু প্রতিষ্ঠা করেছেন সমস্ত গোপালদেব হরিদেব হ্যাঁ এমনকি গোপেশ্বর যা কিছু আছে ব্রজমণ্ডলের চার ক্ষেত্রে চারটে বুথে সেইগুলো সব তিনি করেছেন বিভিন্ন বলদেব আছে বলদেব যে আছে বড় বড় বড়দাউজি যেটা গোকুলে ছাড়িয়ে যেতে হয় গোকুলের শেষ সীমা এই সমস্ত কিছু বল এই সব কিছু কে প্রতিষ্ঠা করেছেন বলে বজ্রনাভজি বজ্রনাভজি এই সমস্ত প্রতিষ্ঠা করে ব্রজভূমিকে আবার স্বস্বরূপে যেরকম লুকিয়ে পড়েছিল এগুলোকে ফেরাবার চেষ্টা করেছেন এখন এখানে যে দুঃখটা প্রকাশ করেছিলেন কে কে দুঃখ প্রকাশ করেছিলেন বজ্রনাভ একটা দুঃখ প্রকাশ করেছিলেন পরীক্ষিত মহারাজের কাছে যা আমরা কি করব এখানে তো কোনো প্রজা নাই রাজ্য রাজধানী আছে প্রজা তো কোথায় গেল সব তখন সেখানে তার দুঃখ দূর করার জন্য এই পরীক্ষিত মহারাজ ইন্দ্রপ্রস্থ আদি বিভিন্ন জায়গা থেকে অনেক পরিমাণে প্রজা ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় তাদেরকে নিয়ে এসছিলেন তাদেরকে বিভিন্ন সুবিধা দিয়ে তাদেরকে নিয়ে এসে হাজার হাজার এইসব ব্যক্তিকে ব্রজমণ্ডলে তারা বসিয়ে গেছেন তাদেরকে বাস্তবিক ব্রজবাসী বলা হয় না তাদের যে বংশধররা এখন বিস্তার পেয়েছে তারা হচ্ছে হ্যাবাসী ব্রজবাসী নয় তারা হচ্ছে হ্যাবাসী তাদেরকে নিয়ে এসে বসানো হয়েছে আর অপ্রাকৃত ব্রজবাসী অপ্রাকৃত ব্রজবাসীর যদি ব্যাখ্যা আপনি শোনেন তাহলে পাগল হয়ে যাবেন অপ্রাকৃত ব্রজবাসী কাকে বলে এইসব কথা যদি গোস্বামী পাদদের কথা প্রৌপাদের কথা শোনেন সেখানে অবাক হয়ে যাবেন সেখানে দেখবেন যিনি যেই ব্যক্তি নিরবচ্ছিন্নভাবে নন্দনন্দন শ্রীকৃষ্ণের বিরহেতে উন্মত্ত হয়ে রয়েছেন তাকেই বোঝবাসী বলা হয়েছে যে অপ্রাকৃত সেবা সুখেতে নিমগ্ন রয়েছেন সমস্ত সময় তার জীবনের একটা মুহূর্ত তার কৃষ্ণের সেবা ছাড়তে পারেন না এই অনুভব সম্পন্ন যে ব্যক্তি আছেন তাকেই আমাদের গোস্বামীগণ এবং পৌপাত তার গোস্বামী তা বলেছেন তারাই অ্যাকচুয়ালি অপ্রাকৃত বোঝবাসী আর ব্রজেতে রয়েছে সেই অর্থে ব্রজবাসী আমরা বলে থাকি কিন্তু ব্রজবাস করছে সে এসে বাস্তবিক পক্ষে ব্রজবাসী রহস্য আছে যারা কৃষ্ণকে প্রাণের থেকে অধিক ভালোবাসেন কৃষ্ণের সেবাকে কৃষ্ণকে প্রাণের থেকে তাদেরকে ব্রজবাসী বলা হয় তাদের সেবায় উন্মুক্ত হয়ে থাকেন ভগবানের সেবায় তাহলে কি করলেন সেখান থেকে সুত গোস্বাই বলছেন ততস্তু বিষ্ণু রাতেন শ্রেণী মুখ্যা সহস্রস ইন্দ প্রস্থাত সমানজ্য মথুরা স্থান মথুরা স্থানম আপিতাহা তাহলে কি করলেন পরীক্ষিত মহারাজ সমস্ত কিছু বুঝিয়ে আদর করে চলে গেলেন সেখানে সেখান থেকে হাজার হাজার ব্যক্তি যোগ্য ব্যক্তিকে সেখান থেকে তুলে নিয়ে এসে কি করলেন এই মথুরা মণ্ডলে তাদেরকে বলে বাবা তোরা এখানে অনেক ফেসিলিটি পাবি এখন আমাদের মঙ্গল গ্রহেতে চন্দ্রমা গ্রহতে সেখানে বসবাসের জন্য জমি বুক হয়ে যাচ্ছে এখন থেকে আপনারা যদি পারেন বুক করে দিন এখন থেকে ওখানে ফ্ল্যাট বানাবে হ্যাঁ এই হাসছে এখন থেকে বুক হয়ে যাচ্ছে ওখানে জমি হ্যাঁ সেরকম বলছি যে এই যে ব্রজভূমি সেই ব্রজভূমিতে ওদেরকে লোভ দেখানো হলো তোমরা অনেক সুবিধে পাবে চলো তোমাদের ব্রজভূমিতে থাকবে কৃষ্ণের লীলাস্থল হাজার হাজার ব্যক্তিকে সেখান থেকে এনে কি হলো ব্রজভূমিতে সেদেরকে স্থাপন করে দেওয়া হলো এই ব্রজভূমিতে স্থাপন করার পর বজ্রনাভ অপ্রাকৃত দুঃখ তার ছিল সে দুঃখের কিছু অবসান হলো রাজ্য রাজধানী ফুলে ফেপে উঠল এবার মনের মধ্যে একটা দুঃখ রয়েছে যে এই যে তাকে সেখানে তার আগে যে মাথুর ব্রাহ্মণরা ছিল আর বাঁদর কিছু বাঁদর ছিল তারা কিন্তু সেই সময় খায় তারা সেই সময়কার কিছু তারা ব্রজবাসী একে বোঝ বোঝের মধ্যে কেউ বাঁদরকে যদি মেরে ফেলে না দেখলে পরে তাকে মেরে ফেলবে বাঁদর যা কিছু করুক বাঁদরকে মারা যাবে না বাঁদরকে মারবে না একদম বাঁদরকে মারা নিষেধ হ্যাঁ, সেই বলা হচ্ছে এখন প্রশ্ন হলো এই যে মথুরা মথুরার মধ্যে এই সমস্ত তাদেরকে স্থাপন করা হলো স্থাপন করে আর কিছু কিছু পুরানো বাঙর আদি মাথুর ব্রাহ্মণরা ছিল তাদের সঙ্গে আর কোনো অসুবিধে নেই এবার প্রশ্ন হলো সেখানে বিভিন্ন ধরনের তরাগ তরাগ মানে যে কূপ আদি বিভিন্ন যেগুলো যেগুলো ছিল আগে সেগুলোকে প্রকাশ করার জন্য চেষ্টা চলল বিভিন্ন এর মধ্যে অনেক গভীর কথা আছে বজরনাবজি তার মা তার যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হন কোথায় ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হন কোথায় প্রবাসে প্রবাস ক্ষেত্রে অন্তর্ধান হন সেইখানে যখন অন্তর্ধান হন সেই অন্তর্ধানের সময় ভগবান শ্রীকৃষ্ণ বল্লাউজি মহারাজ এবং যত যারা ছিলেন অনিরুদ্ধ পদ্যুন্ন আদি যারা ছিলেন সবাই অন্তর্ধান করলেন বাইরের দৃষ্টিতে মনে হলো যেন মায়ার প্রকোপে তারা একে অপরের সঙ্গে লড়াই করলেন তা নয় এটা মুনি ঋষিদের সাপটাকে সত্য করার জন্য ওটা খালি একটা লীলা চৈতন্য মহাপ্রভু যখন সনাতনকে সব বোঝাচ্ছেন তখন সেখানে চৈতন্য মহাপ্রভু সনাতনকে বলছেন সনাতন মহিষী মহিষী হরণ লীলা আর যদুবংশের ধ্বংস এই সমস্ত কিছু জানো সব মায়াময় কৃষ্ণের অন্তর্ধান এগুলো সব মায়াময় এগুলো সুসিদ্ধান্ত শোনো ভালো করে বলছেন সেই জন্য সেখানে কৃষ্ণের যে প্রধান রমণী যে অষ্টম মহিষী যারা ছিলেন তারা তো সঙ্গে সঙ্গে চলে গেলেন বাদবাকি যাদের নিয়ে অর্জুনকে যাওয়ার কথা ছিল অর্জুন রাস্তায় কোলভিল তাদেরকে পরাজিত করে কেড়ে নিলেন এই সব কৃষ্ণেরই লীলা বাদবাকি যে সে রমণীরা ছিলেন কৃষ্ণের অর্থাৎ বজ্রনাভের কাছে এরা হচ্ছে কৃষ্ণের যা তাদেরকে নিয়ে সেই রাজধানীতে ছিলেন তারা বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন তারা বিরহ যন্ত্রণায় এত যন্ত্রণা পাচ্ছেন তাদের কিন্তু রকম মানে দিন রাত তারা সহ্য করতে পাচ্ছেন না সেই সময় তারা যমুনাকে দেখছেন কলকলভাবে প্রবাহিত হচ্ছে যমুনা এত নাচছে যমুনা দেবী তখন সেই কৃষ্ণপত্রীগণ প্রশ্ন করেছেন দেখো আমরা এত দুঃখেতে আমাদের বুক ফেটে যাচ্ছে তুমি এরকম কলকল করে নাচছ কি ব্যাপারটা কি তোমার তো আনন্দ কেন যমুনা দেবীকে প্রশ্ন করলেন প্রশ্ন করে বলছেন বলছে কৃষ্ণ পত্নীগণ প্রশ্ন করছে এর আগে অনেক কিছু আছে আমি আর সব আলোচনা করলাম না একদা কি কী করছেন একদা কৃষ্ণ পত্ন্যাহ শ্রীকৃষ্ণ বিরাহা তুরাহা কালিন্দিন মুদিতম হ্যাঁ বৃক্ষ প্রপচ্ছু প্রপচ্ছুর গতমাৎসরাহ সেখানে গিয়ে প্রশ্ন করলেন কৃষ্ণপত্নীরা যমুনা দেবীকে আচ্ছা যমুনা তোমার কাছে একটা আমাদের প্রশ্ন আছে ইয়থা বয়ম কৃষ্ণ পত্নীহা তথা তম অপি শোভনে আমরা যেমন কৃষ্ণপত্নী হে শোভনে তুমিও তো কৃষ্ণপত্নী তো আমরা যে যন্ত্রণা বিরহ যন্ত্রণায় যন্ত্রণা পাচ্ছি তোমার তো যন্ত্রণা হচ্ছে না কি কারণ বলো তো দেখি বোঝা গেল কি বললাম তারা যমুনাকে বলছে আমরা যেমন কৃষ্ণপত্নী তুমিও তো কৃষ্ণপত্নী তাহলে আমাদের এত যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না তুমি এত নাচছ তোমার এত আনন্দ কিসের বলছেন যথা বয়ম কৃষ্ণ পত্নহাস তথা তমপি শোভনে বয়ম বিরহ দুঃখার্তাস্থম ন কালিন্দি তদবত তোমার কেন দুঃখ হচ্ছে না বলো তখন সেটা বলতে গিয়ে যমুনা দেবী পরিষ্কার উত্তর করছেন বলছে কেন দুঃখ হচ্ছে না তার কথাটা কানগুলো শোনো কি বলছেন আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুব আত্মা স্থির রাধিকা একটু আগে ব্যাখ্যা করেছি আত্মা তু রাধিকা তস্য তৈব সহ রমণাত আত্মারাম ইতি উচ্চতে তাই তো তা আত্মা কৃষ্ণের আত্মা হল রাধিকা আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবমাত্মা স্থিরাধিকা তস্যাদস্য প্রভাবেণ বিরহ অস্মান্ন সংস্পৃশেত কি বলছেন আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবমাত্মা স্থিরাধিকা তস্যা দস্যা প্রভাবেণ বিরহ অস্মান্ন সংস্পৃশেত বলছে শোনো কৃষ্ণপত্নীগণ আমিও কৃষ্ণপত্নী তোমরাও কি একটা কারণে আমার দুঃখ হয় না সেটা কি কৃষ্ণের যে আত্মা রাধিকা সেই রাধিকা রানীর ধ্রুবম নিশ্চিত মেব মনে করো না এটা একটা ফিলোসফি অনেকে মনে করতে এটা ফাঁকা ফিলোসফি হ্যাঁ এটা দর্শন এটা বোধ না এটা বাস্তব হতে পারে নাকি কৃষ্ণের হৃদয় রাধা এটা কথার কথা বলতে হয় তা নয় এই জন্য এই জন্য জড়জগতের লোক বিশ্বাস করবে না এই জন্য একটা গ্যারেন্টি দিয়ে দিয়েছে এখানে আত্মারামস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মা অস্থিরাধিকা ধ্রুব মানে নিশ্চিত মেব যেন গ্যারেন্টি আত্মা আর তার দাসী আমি হচ্ছে তার দাসী তার সেবা করে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না আমি তার সাপে সেবা করে যাচ্ছি এই রাধিকা রানীর এই বৃন্দাবন ধাম এই জন্য আমার ভেতরে কোনো বিরহ জাগ্রত হচ্ছে না কেন সেবা সুখ সেগা যে বলছেন কি সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয় অবধ্যায় সেটা তো আছে আরেকটা কীর্তন আছে সুন্দর সেটা হচ্ছে পূর্ব ইতিহাস সকল হলিনু সেবা সুখ পেয়ে মনে যখন তুমি সেবা সুখ পাবে গুরু বৈষ্ণবের সঙ্গে তোমার তোমার ফ্যামিলি পূর্বের যে কথা সব ভুলে যাবে বাস্তব যদি বাস্তব যদি সাধুসঙ্গ করো তা তোমার পূর্বের আশ্রমের কথা কিচ্ছু মনে থাকবে না বিরক্ত মনে হবে সেই জন্য সেখানে বলছেন এবার সার্থকপূর্ণ ঠিক আছে তাহলে কি বলছেন আত্মা রমস্য কৃষ্ণস্য ধ্রুবম আত্মা অস্তি রাধিকা তস্যাদস্য প্রভাবেণ বিরস্মান সংস্পৃশেদ আমার এই জন্য আমার কোনো বিরহ যন্ত্রণা কোনো কষ্ট দিচ্ছে না এই জন্য আমার কষ্ট দিচ্ছে না একটা কথা এই প্রসঙ্গে বলা ভালো যে যমুনা দেবী যে রূপ ধারণ আমরা যমুনা দেবীর যে রূপ সেই রূপটা এমন একটা রূপ যেটা কৃষ্ণ বলে সবার ভুল হয়ে যাবে যমুনার রূপটা দেখে কৃষ্ণ ছাড়া অন্য কিছু কেউ ভাববে না এমনই একটা রূপ দান করেছেন কৃষ্ণ যমুনার এমনই একটা রূপ যেটা দেখে কৃষ্ণ বলে ভুল হবে সাক্ষাৎ দূর থেকে এমন সুন্দর রূপ এর অনেক ঘটনা আছে আমি সে বলতে পারছি না রাধারানী এবং কৃষ্ণের মধ্যে রাধারানী প্রায়ই মান করেন কৃষ্ণ মান করেন একবার কৃষ্ণ জোর করে মান করেছেন কৃষ্ণ মান করেছেন কৃষ্ণ মান করে তো কৃষ্ণ মান করলে সহজে ভাঙানো যায় কিন্তু ভাঙানো যাচ্ছে না কিচ্ছুতেই ভাঙানো যাচ্ছে না হ্যাঁ, অনেক ব্যাপার আছে এসব লীলা যমুনাকে হ্যাঁ, রাধারানীর এরকম মান কৃষ্ণ মান করেন রাধারানীও মান করেন এইসব ভাঙানো সম্ভব নয় কৃষ্ণের মান ভাঙবার জন্য একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যমুনাকে কি করা হয়েছে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণের রূপ ধারণ করানো হয়েছে একেবারে কৃষ্ণ ঠিক যেমন কৃষ্ণরূপ এবার যমুনাকে যেই কৃষ্ণের সামনে বাড়ি যে কৃষ্ণের অবাক হয়ে রাগ পাক ছেড়ে দিয়ে কে রে বাবা এ তো আমি এই অনেক ঘটনা এগুলো স্যার বলা আলোচনা করা যাবে না এখন তাহলে সেখানে দেখা যাচ্ছে সমস্ত এই যে ব্রজভূমি এই ব্রজভূমিতে এবার এই যে ব্রজবাসীরা গুপ্তভাবে সব ভগবানের সেবা করছেন নিরন্তর তাদেরকে চোখে দেখা যাচ্ছে না এখন লীলা প্রকাশের বাইরে চলে গেছে এখন যমুনা সেসব উত্তর দিলেন এখন এদের প্রশ্ন হলো এদের দুঃখ কিভাবে যাবে বলে একটা কাজ করো সেটা বলে গেছেন সান্ডিল্য ঋষি তুমি এবং এই যে কৃষ্ণ পত্নীরা কাকে বলছেন বজ্রনাভকে বজ্রনাভ শোনো তুমি এবং এই যে কৃষ্ণের পত্নীগণ যারা আছেন তারা সবাই তোমাদের একটা অদ্ভুত সুযোগ হবে কিসের সুযোগ বলে অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণের কি করে হবে কার কাছ থেকে হবে বলে দেখবে উদ্ধবজি উদ্ধবজি বৃন্দাবনে আছেন কোথায় আছেন উদ্ধবকুণ্ড জানো উদ্ধবকুণ্ড জানো উদ্ধব কুণ্ডতে সেখানে উদ্ধব কুণ্ড আর উদ্ধব কুণ্ডের যদি ওদিকে থাকাও সেখানে কি দেখবে উদ্ধব কুণ্ডের দিকে যদি সোজা থাকাও এখানে উদ্ধব কুণ্ড তার ওপরের দিকে যদি থাকাও অনেক দূরে কি দেখতে পাবে হ্যাঁ কুসুম সরোবর দেখতে পারে কুসুম সরোবর আমার বলার বক্তব্যটা বুঝতে পারলেন কুসুম সরোবরটাকে আর এই যে থাকে পরিক্রমার মধ্যে যদি এরকম না ঘুরে তোমরা যদি খালি কুসুম সরোবরটাকে নিয়ে এরকমভাবে ঘুরে খালি ওই যে কুণ্ডটাকে ঘিরে নাও দেখবে বেশি জায়গা নয় এখান থেকে উদ্ধবকুণ্ড থেকে কুসুম সরোবর দেখা যায় কেন দেখতে মনে হয় যেন রাস্তা দিয়ে আমরা ঘুরে আসি এতটা কিন্তু ওইখান থেকে সোজা তাকালে দেখতে পাবে এইখানে উদ্ধব উদ্ধবকুণ্ড আর ওইখানে দেখবে কুসুম সরোবর ওই যে গুল্ম লতা সমন্বিত জায়গা সেখানে গ্যারেন্টি দেয়া আছে উদ্ধবজি ওই গুল্মলতা বৃক্ষলতা রূপে গুল্মলতা রূপে ওখানে গোপনভাবে রয়েছেন এখনও আছেন এখনো আছেন সেখানে এখনও উদ্ধবজি সেখানে আছেন উদ্ধবজির দুটো জায়গা আছে একটা হচ্ছে ভালো করে শোনো একটা হচ্ছে উদ্ধবজি বদ্রিকাশ্রমে তপস্যা করছেন ভজন করছেন ভজন করার ফলে যে ভজনের পরে ফলটা পাওয়া যায় ফলটা তো নিতে হবে নাকি ভজন করে যাবে ওখানে ভজন করেন আর ভজনের ফলটা ব্রজভূমিতে ব্রজভূমিটা হচ্ছে ফলভূমি ওটা হচ্ছে তপস্যা ভূমি ভজন ভূমি ব্রজভূমিতে আমরা ভজন করি ঠিক কিন্তু ব্রজভূমি বাস্তবিক পক্ষে ফলভূমি ওখানে সব যারা রসিক ভক্ত যারা বাস্তবিক সে সিদ্ধ মহাত্মা ওটাকে ভজন ভূমি মনে করেন না ভজন তো আছেই ওটা ফলভূমি ওখানে ওখানে তো কষ্ট করবে এখানে সে ফল খাবে বোঝা গেল কি বললাম ব্রজভূমিটাকে বলা হয় ফলভূমি যা তুমি ওখানে কষ্ট করছো এখানে তুমি আস্বাদন করবে আনন্দে অবশ্য উদ্ভবজি সময় থাকুক যেখানেই থাকুক তার মন সবসময় বৃন্দাবনেই থাকবে বৃন্দাবন ছাড়া কোথায় যাবে কি তা যদি না তা যদি যেত তাহলে উদ্ধবজি কখনোই ওই শ্লোকটা গোপিকাগণের কাছে বলতো না আমরা আলোচনা করবো দশম আশা মোহ চরণ রেণু জুসা মহম সাম বৃন্দাবনে কিমপি গোলমলতাদীনম যা দুস্তজ্জ সজ্জনমাজ্য পথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবীম শ্রুতিভীম বিমিগাম কে বলছেন উদ্ধবজি স্বয়ং বলছেন আসামহ চরণেনু জুসামহম সাম বৃন্দাবনে কিমপি গোলমলতাও সুদীনম বলে দেখো বৃন্দাবনে আমি গুল্মলতা হয়ে থাকতে চাই কেন আশা মহ চরণ রেণু আশা মহ অহো আমার আশাটা কি আশা মহ চরণ রেণু রেণু কার রেণু গোপিকাগণে চরণে রেণু চাই কটা রেণু বলে একটা সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়েছে আসা মোহ চরণ রেণু সিঙ্গুলার নাম্বার এক বছর আর যদি বলা হতো বহু রেণু চাই আসা মোহ চরণ রেণবাহা বলতো বলতো তো অনেক ধুলো একটা ধুলি গোপিকাগণের একটা ধুলি প্রার্থনা করছে ব্রহ্মা একটা ধুলি আমি ওখানে থাকবো ওখান থেকে ভালো হবে সুবিধা হবে একটা এটা অনন্তকালে পাওয়া যাবে না তা উদ্ধবজি সাহস ফুরিয়ে গেছে উদ্ধবজির অনেক সাহস ছিল বলে বাপ রে আমি ভেবেছিলাম আমি বড় ভক্ত পরে এসব শুনবেন সময় এলে উপযুক্ত সময় আলোচনা করা হবে বলছেন আমার একটা আশা আছে আশা মহ চরণ রেণু একটা রেণু যদি আমি পাই কাদের গোপিকাগণের একটা রেণু যদি পাই হ্যাঁ, ধন্যাতি ধন্য বাস যে সমস্ত সুতি স্মৃতি সুতিভীম বিমিগ্রাম মানে সুতি আদি আলটিমেটলি সমস্ত সুতি আদি সব কি করছেন সুতিবীর বিমিগ্রাম দে আর সার্চিং তারা খুঁজছে কি খুঁজছে সুতি সুতি কি চাই তাদের কাজ কি বলে ওসব খুঁজছে খুঁজে খুঁজে কি চাইছে বলছে সেই গোপিকাগণের চরণ ধুলি আর সেটা উদ্ধবের কত বড় সাহস উদ্ধব বলছে আমি একটা রেণু চাই আর যাও দেখো যদি পাও এই আশাতে উদ্ধবজি কোথায় রয়েছেন কোথায় বলে কুসুম সরোবরে আর কুসুম সরোবর মানেই কুণ্ড কাছেই সেখানে গ্যারেন্টি দিয়ে বলা আছে মহারাজ বিশ্বাস করো এখনকার দিনেও উদ্ধবজিকে দর্শন করেছেন আমি অন্য অন্য সম্প্রদায়ের সাধুর কথাও তুলব আমাদের সাধুর কথাও তুলব আমাদের গুরুপাদ পদ্ম আদি শ্রী পরম শ্রীধর গোস্বামী এরা যখন কুসুম সরোবর তারপরে রূপ গোস্বামী পাদের যে যেই যেখানে টেরিকদম এইসব জায়গায় গেলে তাদের অবস্থাটা কি হতো এটা যারা না দেখে যে বিশ্বাস করতে পারে রাধাকুণ্ডের তীরে গিয়ে শ্রীশিল ভক্তি প্রমোদ পরিবেশে মায়ের কী অবস্থা হতো এটা সাক্ষী আছেন একমাত্র শিল ভক্তিবল্লভ তীর্থ তীর্থকোশী মহারাজ আর কেউ নয় বলো না সবাই ছিল সেখানে উপস্থিত কিন্তু কেউ বুঝতে পারেনি অনুভব করেছেন একমাত্র উনি সবাই থাকে কিন্তু মহাপুরুষকে অনুভব করতে পারে কেন উনি মহাপুরুষ ওই জন্য মহাপুরুষকে অনুভব করেছেন আশ্চর্য কথা কুসুম সরোবরেতে আমাদের সম্প্রদায়ের সাধু তো আছেই এছাড়াও করপাতিজি মহারাজ সারা ভারতবর্ষের মধ্যে যাকে সবচেয়ে বড় পণ্ডিত বলা হতো করপাতিজি মহারাজ তিনিও ওই যখনই কুসুম আসতেন বৃন্দাবনে কুসুম সরোবরে গিয়ে যখন ওখানে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করতেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন লোটাপুটি করতেন আর কাঁদতেন মানে মনে হচ্ছে যেন উদ্ধবজিকে দেখতে পাচ্ছেন উদ্ধবজিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় বড় সাধু আছেন শুধু আমাদের সম্প্রদায় না আমাদের সম্প্রদায় সাধু আছেই অন্যান্য সম্প্রদায় যারা ভজন করেছেন সেরাও দর্শন করেছেন এই গোবর্ধনে গোবর্ধনে যাকে বলা হয় এই গয়া প্রসাদজি মহারাজ গয়া প্রসাদজি তিনি ছিলেন গৃহস্থ ভক্ত গয়া প্রসাদজি আমি বৈষ্ণবের মহিমা বলছি আমি কোনো সম্প্রদায়ের এদিক ওদিক থেকে কোনো রকম নোংরা কথা যে সম্প্রদায় ভালো সাধু তার চরণ বন্দনা করি গয়াপ্রসাদজি মহারাজ তিনি এত বড় সাধু ছিলেন গৃহস্থ যখন ভাগবত কথা হতো মহারাজ সেখানে লক্ষ লক্ষ টাকা ডোনেশন পড়ত তিনি একটা টাকাও ধরতেন না সেই টাকাগুলোকে বলতেন এই টাকাগুলো নিয়ে নে বস্তায় ভর চল আমার সঙ্গে কোথায় যাব ও চল না বলে একটা বড় জায়গায় গিয়ে সব ভক্তদের নিয়ে গিয়ে ভান্ডারা করতে আরম্ভ করলেন বিশাল ভান্ডারা যতদিন এই টাকাটা না ফুরাচ্ছে ততদিন ভান্ডারা চলছে যে আসছে সে খাচ্ছে সব টাকা ফুরিয়ে গেল এবার বাড়িতে চলে এলেন খালি হাতে সেই অভাব সেই দুটো রুটি আর চাটনি নুন লঙ্কা ওই এই সব মহাপুরুষ তারা অমর হয়ে রয়েছেন অপূর্ব সেই গয়াপ্রসাদজি যখন উদ্ধব কুণ্ডেতে ওই ঝাড়ের ভেতরেতে আমি প্রমাণ দেওয়ার জন্য বলছি কথাগুলো তিনি ঝাড়ু সেবা করতেন ঝাড়ু আমাদের লজ্জা হয় দুটো ঝাড়ু নিতেন দুটো ঝাড়ু দু হাতে দেখেছো দুটো ঝাড়ু দিয়ে ঝাঁট দ্বারা দুটো ঝাড়ু দিয়ে এরকম এরকম দুটো এখনও বোঝে বোঝে দুটো ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছেন জঙ্গলের ভেতরে সেখানে দুটো ঝাড়ু দিয়ে ঝাঁট দিচ্ছেন কখনো কখনো দেখা গেছে তিনি উদ্ধব কুণ্ডের ঝাড়ির ভেতরে সেখানে ঝাঁট দিচ্ছেন আর ঝাঁটাটাকে রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন হাও হাও করে কাঁদছেন কেউ বুঝতে পারছে না কাঁদছেন কেন লুকিয়ে ভেতরে ঝাড়ের ভেতরে ওখানে তোমরা যাবে না কাঁটা আছে কত কিছু আছে ওখানে সাক্ষাৎ রাধা এবং কৃষ্ণকে খেলতে দেখছেন কেঁদে কেঁদে বলছেন আমাকে সেবা করতে দিচ্ছে না আমি ঝাড়ু যেখানেই লাগাবো সেখানে ওই লালি রাধা কৃষ্ণ এসে খেলতে আরম্ভ করে আমি ঝাড়ু লাগাচ্ছি আমাকে ঝাড়ু লাগাতে দিচ্ছে না ওখানে এসে খেলতে আরম্ভ করে আমি ঝাড়ু লাগাবো কি করে পরে ঝাড়ু রেখে দিয়ে কাঁদছেন তো এরকম ধরনের সাধু আছেন আমাদের সম্প্রদায় আছেন বড় বড় সমস্ত সাধু কিন্তু আমরা কপাল পোড়া সেই সব কৃপাগুলো নিতে পাচ্ছি না এই উদ্ধব কুণ্ডেতে সেখানে উদ্ধব যে আছেন কুসুম সরোবরের এখানে সেখানে এই জঙ্গলের ভেতর সেখানে কি করলেন বলে সেখানে বলছেন গোবর্ধন গিরি নিকটে সখীস্থলে তদরজ কামহা তত্রত্যঙ্কুর বল্লরী রূপেণাস্তে স উদ্ধব নুনম নুনম নিশ্চিতমেব জেনে রেখো গোবর্ধন গিরি নিকটে সখীস্থলে তদরজ কামহা সেখানে যে পত্র পুষ্প অঙ্কুর লতা পাতা রূপে রয়েছে সেখানে গ্যারেন্টি দিয়ে বলছেন সেখানে বলছেন যে নিশ্চিতভাবে জেনে রেখো বলছেন তত্ত্বত্ব অঙ্কুর বল্লরি না যে তত্ত্বত্ব অঙ্কুর বল্লি রূপেণ আসতে স উদ্ধব নুনম সেই যে লতা রূপে এখানে যে রয়েছে জেনে রেখো নিশ্চিত ওই উদ্ধব ওটা উদ্ধব ওই রূপ ধারণ করে ওখানে তপস্যা করছে কাউকে দর্শন দেয় না কিন্তু কেউ যদি কাঁদতে থাকে উদ্ধবে যদি দয়া হয় তাহলে উদ্ধব সেখান থেকে বেরিয়ে আসবে এখানে দেখ এখানে দেখতে পাবে সেখানে বলছেন কিভাবে দর্শন পেলেন কি কী করে দর্শন পেলেন বলছেন গোবর্ধনাদ অদূরে বৃন্দাবনে সখীস্থলে প্রবৃত্ত কুসুমাম্বধৌ কৃষ্ণ সংকীর্তন উৎসব সেখানে গিয়ে যখন একেবারে প্রার্থনা করতে আরম্ভ করলো কান্নাকাটি করতে আরম্ভ করলো মরে যাব উদ্ধবজি যদি কৃপা না করেন এই ভাবে যখন যেখানে সংকীর্তন আরম্ভ করলেন কে আমাদের এই যে বজ্রনাভজি সেইখানে কি হলো বিনা বেণু মৃদঙ্গই কীর্তন কাব্যাদি রসসঙ্গীতই উৎসব আরব্ধব হরি হরি হরি রতোল কানো সমানজ্য সেখানে সেই যে মহোৎসব শুরু হলো সেখানে কি হলো আনন্দে কি হলো সেখানে সেখানে কি হলো উদ্ধবজি সেখান থেকে কি করলেন বেরিয়ে পড়লেন উদ্ধবজি আস্তে ধোঁয়ার মতো সেখান থেকে প্রকট হয়ে গেলেন প্রকট হয়ে গেলে তাদেরকে কৃপা করলেন কৃষ্ণ তো তাকে বদ্রিক আশ্রমে যাওয়ার জন্য উপদেশ করেছিলেন কিন্তু এটা যেন বদ্রী গমনের পূর্বে রহস্য ফলভূমি ব্রজভূমি উদ্ধব করে উদ্ধবের করে অর্পণ করেন ব্রজভূমি তো ব্রজভূমি অর্থাৎ দুটো জায়গায় তিনি আছেন বত্রিকার সময় এখনও যদি কেউ কই গিয়েছে কিনা জানি না যদি যান সেখানে দেখবেন উদ্ধবজি আছেন বদ্রীনারায়ণ আছেন নার নারদজি আছেন সেখানে দেখতে পাবে সেখানে আছেন <clears throat> সেসবগুলো পুজো করা হয় সেখানে সেখানে উদ্ধব এখানে গোবর্ধনের এখানে লুকিয়ে রয়েছেন কৃষ্ণ নিয়ত তাকে তদীয় কৃষ্ণ সবসময় তার যে আনন্দ রাসোৎসব ভগবানের নিত্যলীলা সেইগুলো দর্শন দেওয়ার জন্য দর্শন করবার জন্য উদ্ধব ওখানে রয়েছেন দর্শন করার জন্য না বলে দর্শন দেবে কৃষ্ণ দর্শন তাকে দেবেন তাকে আনন্দ দেবেন কৃষ্ণের এটা ইচ্ছা সেই জন্য কৃষ্ণ নিয়ত থাকে তদীয় উৎসব আনন্দ উৎসব মহা মহা আনন্দ উৎসব প্রদর্শন করাতেন তার অবস্থান স্থান কুসুম সরোবর আর হীরকাদি দ্বারা পরিবৃষ্ট বহু বিস্তৃত তিনি বেনু বীণা মৃদঙ্গ বাদন এবং কীর্তন কাব্যাদি রস সঙ্গীত দ্বারা তত্ত্বত্ব হরিগত মানস ভক্তগণের সহিত কৃষ্ণের মহোৎসব আরম্ভ করিয়াছেন সেই স্থানে কি হলো নিয়ত উৎসব চলছে তোমরা দেখতে পাবে তোমরা যদি যাও তোমাদের যদি চোখ থাকে তোমরা সেই উৎসব অনুষ্ঠানে উদ্ধবকে দর্শনের জন্য গমন করো উদ্ধব সেখানে উৎসব করছেন সেই উৎসবেই তোমাদের যদি প্রাণ থাকে উদ্ধবের দর্শন পাবে আনন্দ সেখানে সংকীর্তন চলছে আর সেখানে গিয়ে বংমালা পরিহিত উদ্ধবের অপ্রাকৃত রূপ দর্শন করলেন করে সেখানে তারা আনন্দে আটখান্না হয়ে গেলেন সমস্ত তারপরে আমরা দেখতে পাই সেখানে উদ্ধবজি তাদের প্রার্থনায় কি হলো সেখানে ভগবত ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন কাদেরকে এই বিরহ যন্ত্রণায় যারা আছেন সেই সমস্ত কৃষ্ণ পত্নীগণ তার সঙ্গে বজ্রনাভ সমস্ত এই সমস্ত অপ্রাকৃত হরিকথা শ্রবণ করেছিলেন শ্রবণ করিয়েছিলেন আর তারপরেই তারা তাদের অপ্রাকৃত দেহ সংবরণ অপূর্ব আনন্দময় সব বিলাস ভগবত আলোচনা এখানে প্রশ্ন হলো এই আলোচনা প্রসঙ্গে বলা দরকার যে ভগবত সপ্তাহ আলোচনা হয় কখনো কখনো একুশ দিন ব্যাপী হয় মাসকাল ব্যাপী দুই মাস কাল ব্যাপী ইত্যাদি আলোচনা হয় এখানে বলছেন যখন আমি কাল কাল না কখন আলোচনা প্রসঙ্গে বলছিলাম এই ভাগবতের মহিমা কীর্তন এখানে চলছে সেখানে বলতে গিয়ে এখানে আমরা কালকে আলোচনা করব আজকে এখানেই থাক কালকে আমরা দেখব আলোচনা প্রসঙ্গে ভাগবত যে কথা এটা কীরকম কীরকম কীরকমভাবে হতে পারে কোনো সময় মা দুই মাস কাল ব্যাপী এক মাস কাল ব্যাপী বর্ষকাল ব্যাপী হয় সপ্তাহকালব্যাপী এবং বক্তার লক্ষণ এবং শ্রোতার লক্ষণ ইত্যাদি এই সমস্তগুলো আমরা কালকে আলোচনা করব আর তার সঙ্গে কালকেই আমি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের যে স্কন্দপুর পদ্মপুরাণোক্ত মহিমা সেটা উচ্চারণ করব কালকে আজকে এই পর্যন্ত বিশ্রাম দিয়ে শেষ করা হচ্ছে বাঞ্ছা কল্পতর্বস্য কৃপা সিন্ধু ভবচ পতিতানাং পাবনে ভবৈষ্ণভ্যো নমো নমঃ